যার আগমনে ফুল পাখি বৃক্ষলতা কল্লিত হয়েছিল চাঁদের চেয়েও তিনি আলোকিত তার আলোতে তিনি আলোকিত করেছেন অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে তিনি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম অন্ধকারে আলো নিয়ে ধরা এলেন যিনি সে যে আমার প্রিয় নবী কামলি তিনি অন্ধকারে আলো নিয়ে ধরা এলেন যিনি সে যে আমার প্রিয় নবী কামলিওয়ালা তিনি আসলো ধরাই সেই খুশিতে ফুল ফুটালো মরু সজীব হলো গাছ গাছালি বৃক্ষলতা তরু আসলো ধরাই সেই খুশিতে ফুল ফুটালো মরু সজীব হলো গাছ গাছালি বৃক্ষলতা তরু উঠল হেসে সারা জাহান ভুলে ব্যথা গ্লানি সেই যে আমার প্রিয় নবী কামলিওয়ালা তিনি অন্ধকারে আলো নিয়ে ধরা এলেন যিনি সে যে আমার প্রিয় নবী বলা তিনি পথ বোলাদের সত্য পথে দিলেন তিনি দিশা তার কারণে ফুটলো আলো ঘুচলো পথ বোলাদের সত্য পথে দিলেন তিনি দিশা তার কারণে ফুটল আলো ফুটল মানিসা জোৎস্না বড়া তাদের চেয়ে আলোকিত যিনি সে যে আমার প্রিয় নবী কামলিওয়ালা তিনি অন্ধকারে আ আমার প্রিয় নবী কামলিওলা তিনি অন্ধকারে আলো নিয়ে ধরাইলেন যিনি সে যে আমার প্রিয় নবী কামলিওলা তিনি সে যে আমার প্রিয় নবী কামলিওলা তিনি সে যে আমার প্রিয় নবী কামলিওয়ালা তিনি সে যে আমার প্রিয় নবী কামলি